রাত জাগা ওই তারার মাঝে কার পরিচয় পাওয়া যায় পাক পাখালির মিষ্টি গানে কার নবের সর শোনা যায় রাত জাগা ওই তারার মাঝে কার পরিচয় পাওয়া যায় পাক পাখালির মিষ্টি গানে কার নামের সুর শোনা যায় সৃষ্টি যত সবার জবান জুড় সুবহান আল্লাহ তুমি আল্লাহু আল্লাহ তুমি লা শরিক আল্লাহ তুমি আল্লাহু আল্লাহ তুমি লা শরিক আল্লাহ ছলাত ছলাত সুর বাজিয়ে নদী বয়ে যায় সেই সুরেতে তসবি গাহে চলে মোহনায় ছলাত ছলাত সুর বাজিয়ে নদী বয়ে যায় সেই সুরেতে তসবিগাহে চলে মোহনায় সাগর মাঝে মুক্তামালা জপে রব্বি আল্লাহ তুমি আল্লাহু আল্লাহ তুমি লা শরিক আল্লাহ তুমি আল্লাহু আল্লাহ তুমি লা শরিক আল্লাহ মাঠ ভরা এই সবুজ ফসল যখন দেখি আমি তারি মাঝে পাই পরিচয় তুমি জামি মাঠ ভরা এই সবুজ ফসল যখন দেখি আমি তারি মাঝে পাই পরিচয় তুমি জামি মাঠ ভরা এই সবুজ ফসল যখন দেখি আমি তারি মাঝে পাই পরিচয় তুমি জামি খালিক তারি আর কেহ নয় রাবুন আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তুমি লা শরিক আল্লাহ তুমি আল্লাহ আল্লাহ তুমি লা শরিক আল্লাহ পাহাড় ছুঁয়ে ঝর্ণা ধারা আছে প্রবাহমান সুরে সুরে গাইতে থাকে আল্লাহ মহান পাহাড় ছুঁয়ে ঝর্ণা ধারা আছে প্রবাহমান সুরে সুরে গাইতে থাকে আল্লাহ মহান শেষ হবে না যতই গাহি সিফাতুল্লাহ তুমি আল্লাহু আল্লাহ তুমি লা শরিক আল্লাহ তুমি আল্লাহু আল্লাহ তুমি লা শরিক রাত জাগা ওই তারার মাঝে কার পরিচয় পাওয়া যায় পাক পাখালির মিষ্টি গানে কার নামের সুর শোনা যায় সৃষ্টি যত সবার জবান জুড়ে সুবহান আল্লাহ তুমি আল্লাহু আল্লাহ তুমি লা শরিক আল্লাহ তুমি আল্লাহু আল্লাহ তুমি শরিক আল্লাহ তুমি আল্লাহু আল্লাহ তুমি লাশারিকাল্লা তুমি আল্লাহু আল্লাহ তুমি লাশারিকাল্লা